sometimes we are to take resort to corporal physical or physical chastisement disciplinary action against them এগুলো আমাদেরকে গ্রহণ করা দরকার তো তার কিছু মৌলিক বিষয় আমরা আলোচনা করেছি বলেছি কতগুলো ফাউন্ডেশন থিওরির উপরে এগুলো নির্ভরশীল বলেছি কতগুলো ফান্ডামেন্টাল প্রিন্সিপলসের উপরে এগুলো নির্ভরশীল আমরা বলেছি যে তাদেরকে শাস্তি যদি প্রদান করতে হয় তার আগে অনেকগুলো ধাপ রয়েছে যেমন আপনি শাস্তির দণ্ড বা আশায় ঝুলিয়ে রাখা তাদেরকে মাঝে মাঝে সেটি দেখানো অথবা অপরাধ করলে এটি দেখানো এতটুকু প্রথম দ্বিতীয়ত হচ্ছে তাদের কান একটু মলদা সামান্য করে এবং তৃতীয়ত হচ্ছে তাদেরকে শারীরিকভাবে শাস্তি দেওয়া এবং শারীরিকভাবে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি যে সেটি একটি সংখ্যা রয়েছে দশ বছরের আগে তাকে শাস্তি বা ১৩ বছর আগে কোনোভাবেই শারীরিক শাস্তি দেওয়া যাবে না বরং ওই যে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের কথা বলেছি এবং বলেছে যে তার যদি শাস্তি করতে দিতেই হয় তাহলে তিনের অধিক তাকে শাস্তি দেওয়া যাবে না তিনবার তাকে ব্যত্রাঘাত করা বা যেটি আপনি করেন না কেন তার বিবরণ আমরা আজকে অবশ্যই বলবো সেটি করতে হবে এবং তারপর আমরা বলেছি যখন যদি তাকে শাস্তি দিতেই হয় তখন সেটি খুবই আন্তরিকতার সাথে এবং কিছু মূলনীতির উপর ভিত্তি করে করতে হবে যেমন আমরা বলেছি যে তাকে শাস্তি দিতে হলে আমরা যে দণ্ডটি দিয়ে শাস্তি দেবে সেই দণ্ডের কিছু গুণাবলী আছে ইসলাম বলেছে যে দণ্ডের কিছু গুণাবলী আছে এবং দণ্ডের গুণাবলীর ব্যাপারে আমরা গত প্রবে বলেছিলাম যে দণ্ডটি এমন হবে যাতে এই দণ্ড দিয়ে আঘাত করলে তার চামড়া এর বাহিরে মাংসে গিয়ে পর্যন্ত এটার আঘাত না লাগে কারণ আল্লাহ সুবহানুদ এখানে ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা অথবা ফাজলিদুহুমা হুমা মিয়াতা জলদা ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা জিয়াতা জালদা ফাজলিদুহুমা 80 জালদা এরকম আল্লাহ ওয়া তাআলা চুরি অথবা যারা জেনা করেছেন হদ ইভেন এই হদের ক্ষেত্রেও তিনি জল্দা শব্দটি ব্যবহার করেছেন তো এটি হচ্ছে প্রথম বিষয় দুই নম্বরে আমরা একটি ঘটনা বলেছি যে রাসুলামের কাছে যখন যাদের আসলাম রাজি আল্লাহ বর্ণনা করছেন ইমাম মালিক তার মোয়াত্তায় ঘটনাটি বর্ণনা করেছেন যে রাসুলামের কাছে কোনো একজন ব্যক্তি এসে যখন বললেন যে আমি জেনা করেছি তখন রাসুলাম বললেন যে একটি দণ্ড তার জন্য নিয়ে আসা এবং দণ্ডটি যখন ছোট ছিল তিনি বলেন আরেকটু বড় আবার একটু বড় যখন নিয়ে আসা হলো এবং সেখানে বিভিন্ন ধরনের ধরেন আগবাগ ছিল সেখানে কিছু আপনার যে গিট অর্থাৎ ধরেন এমন একটি দণ্ড নিয়ে এসে যেখানে বিভিন্ন ধরনের গিট আছে মধ্যখানে এই গিটওয়ালা অথবা সেখানে বিভিন্ন এই যে হতে পারে সেখানে কাটা ছিল আর অন্য বিভিন্ন সমস্যা ছিল আলসালাম দেখলেন যে হৃদয় আঘাত করলে অনেক বেশি কষ্ট হবে অতএব তিনি বললেন যে না এটি পরিবর্তন করে আরেকটু অন্যটি নিয়ে আসক এবং নিয়ে আসলে একটি মসৃণ নিয়ে আসলে একটু নরম এবং একটু পাতলা এবং একটু ছোট একটা জিনিস রসুলাম সেটি দিয়ে তাকে তাকে ব্যত্রাঘাত করার কথা বললেন এই সকল বর্ণনাকে একত্রিত করে আমরা দেখি যে আবু ওসমান আন্নাহদি অমর আবনুল খাতাবাদি আল্লাহ তারহন থেকে তিনি বর্ণনা করছেন যে একবার অমর আদি আল্লাহ কোনো একজন ব্যক্তিকে অপরাধের কারণে শাস্তি প্রদান করবেন তার কাছে একটা দণ্ড নিয়ে আসলো হলো ওমর আদি আল্লাহ বললেন উরিন আলিয়ানা মিনহাদা আমি এর চেয়ে নরম একটা দণ্ড চাই যখন আরেকটি নরম দণ্ড নিয়ে আসলো যেটা এত নরম যেটি ভেঙে এমনিই পড়ে যায় তখন ওমরা বললেন যে না এর চেয়ে আরেকটু শক্ত তাহলে বোঝা গেল তখন তিনি বললেন বাইনা হ্যাঁ দাইনি এই দুটোর মধ্যখানে এই দুটোর মাঝামাঝি একটি লম্বা অনেক বেশি হবে না অনেক বেশি ছোট হবে না অনেক শক্ত হবে না অনেক নরম আবার হবে না এবং এইরকম একটি দণ্ডর কথা তিনি বললেন এবং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দণ্ডের মধ্যে এরকম হবে না যে এর মধ্যে অনেকগুলো গিট রয়েছে এর মধ্যে অনেকগুলো ধরেন অনেকগুলো দণ্ড ধরেন চার পাঁচটা বা আট দশটা লাঠি একত্রিত করে তারপরে এগুলোকে আপনি পেঁচিয়ে একটা লাঠি বানিয়ে তারপরে তাকে আঘাত করলেন এটি হবে না অতএব অথবা এগুলো অনেকগুলো মাথা থাকবে না যে একটি আঘাত করলে তিন চারটি একসাথে গিয়ে আঘাত করে তাকে এটি কোনোভাবে হবে না এই জন্যে আল ফকি শামসুদ্দিন আল ইন ইন ব্যানি রাহিমাহুল্লাহ তিনি এই আলোচনা করতে গিয়ে যে কেমন দণ্ড দিয়ে তাকে শাস্তি প্রদান করা হবে তিনি বলেছেন যে না এখানে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে প্রথমত হচ্ছে যেটা মতাদিরুল হাজাম হবে অর্থাৎ এটি অনেক বড় হবে না অনেক ছোট হবে না মাঝারি আকৃতির হবে এটি দুই নম্বর হচ্ছে মতাদিল রতুবা অর্থাৎ এটি খুবই শক্ত হবে না আবার খুবই পাত্র চিকন এবং খুবই নরম হবে না তার মাঝামাঝি হবে এবং তিন নম্বর হচ্ছে যে এটি আসলে কি হবে এটি কি আপনার চামড়ার হবে নাকি এটি দড়ির হবে নাকি এটি বাঁশের হবে নাকি এটি লাঠির হবে অন্য কোনো কি হবে এই ব্যাপারে কোনো বক্তব্য তারা দেননি যে না এই ক্ষেত্রে যেটি হবে তা হলো যা তাকে ভয়ঙ্করভাবে শাস্তি কষ্ট দেবে না বরং তাকে একটা অনুভূতি দেবে যে এটি একটি শাস্তি আসলে ব্যক্তির জন্য তো তার ব্যক্তিত্ব অনেক গুরুত্বপূর্ণ পার্সোনালিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির পার্সোনালিটিতে যদি আমরা বিষয়টি ধরিয়ে দিতে পারি যে না এটি একটি খারাপ কাজ তখনই কিন্তু তিনি তা থেকে বিরত হবেন দেন অতএব পার্সোনালিটির কাছে এটিকে উপস্থাপন করা সেটি খুবই জরুরি তাহলে আমরা এখানে প্রথমত আলোচনা করলাম যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কিছু বৈশিষ্ট্য দ্বিতীয়ত আমরা আলোচনা করতে চাই যে তাকে শাস্তির যে ধরন শাস্তি যে আমরা প্রদান করব শাস্তির পদ্ধতিটা কি হবে উসলুব অথবা তরিকাত তাদ্রিব the methodology of punishment or chastisement সেখানে আমাদেরকে মনে রাখতে হবে যে এতটা শক্ত করে এতটা কঠোরভাবে এতটা এতটা এতটা কঠোর মনোভাব নিয়ে যাতে আমরা শাস্তি না তাকে না প্রদান করি রাসুল্লাহ সাল হজরত ওমর আদি আল্লাহতে তিনি বলতেন লা তার এবতাক যে তুমি শাস্তি প্রদান করতে গিয়ে তোমার হাতকে এমনভাবে উত্তোলন করো না যে তোমার তোমার যে বগল বগলের নিচটা দেখা যায় অর্থাৎ দেখুন আপনি এমনভাবে হাত উঠেন অর্থাৎ আপনি খুবই রাগান্বিত খুবই শক্ত করে আপনি তাকে আঘাত করছেন এই জন্য আপনার হাত অনেক উপরে উঠে আছে হাত যদি আপনি এতটুকু রাখেন তাহলে কিন্তু আপনি খুব জোরে আঘাত করতে পারবেন না আবার যদি আপনি হাত অনেক উপরে উঠাতে চান তাহলে আপনার বগলের নিচটি দেখা যাবে এবং আপনি খুব শক্ত করে একজনকে আঘাত করছেন হয়তো তোমার আদি আল্লাহ তানু বলতেন লা তারফা এ বতাক তুমি কাউকে শাস্তি প্রদান করতে গেলে তোমার অবশ্যই হাতটিকে তোমার বগলের এই অংশটি তুমি প্রদান করবে না ফোকাহায় কেরাম তারা এই ক্ষেত্রে তারা ঐক্যমত পোষণ করেছেন যে যে অবশ্যই অবশ্যই যে শাস্তিটি এমন হবে এটা খুবই পাতলা হবে খুবই হালকা হবে গায়রা মোবাররাজিন আর আল্লাহ সুবহানুমাতাল আমাদেরকে সেটি জানিয়েছেন এবং এই জন্যে শামসুদ্দিন আল ইমবানি রাহেমুল্লাহ আল ফকির শামসুদ্দিন ইমবানি তিনি এই বিষয়ে এর আগে আমরা তার একটি রেফারেন্স বলেছিলাম যেখানে তিনি দণ্ডের কিছু গুণাবলী বর্ণনা করেছেন এবার তিনি গুণাবলী বর্ণনা করেছেন যে শাস্তির পদ্ধতির কি কি গুণাবলী থাকবে তিনি এখানে বলেছেন তিনটি বিষয় আইয়াকুনা মুফাররাকান মেজমু আনা ফি মাহালিন ওয়াহিদিন যে আপনি শাস্তি প্রদান করলে তিনটি কথা আমরা বলছি আবার মনে রাখতে হবে যে আমরা কিন্তু সংখ্যা উল্লেখ করেছি তিনটি শাস্তি আপনি প্রদান করবেন শরীরের তিনটি অংশে এবং সেটি তিনটি আপনি ধরেন হাতে প্রদান করবেন না তিনটি আপনি গায়ে প্রদান করবেন না তিনটি আপনি পায়ে প্রদান করবেন না আর কোন অঙ্গে প্রদান করবেন সে বিষয়ে আমরা অবশ্যই কিছুক্ষণ পরে আলোচনা করব তার আগে আমরা বলছি যে এই এই শরীরের বিভিন্ন অংশ যেমন একটি দিলেন হাতে আরেকটি দিলেন পায়ে আরেকটি দিলেন হয়তো বা তার উরুতে বা এরকম কোনো একটি জায়গায় বা তার পিঠে বা তার কোমরে এরকম কোনো একটি জায়গায় কিন্তু সেটি অবশ্যই যাতে একই জায়গায় যাতে শাস্তিগুলো না হয় দুই নম্বর হচ্ছে আইন ইয়াকুনা বাইন দরবাতাইনে জামানুন ইয়াকিফুবিহি আলামুল আউ্বাল যে আপনি তাকে শাস্তি প্রদান করবেন ধীরে ধীরে আপনি বারবার বারবার শুধু খুবই দ্রুততার সাথে একটার উপর একটা শাস্তি প্রদান করলেন তিনটি তাকে আঘাত করলেন তা নয় একটি দিয়ে খুবই স্লো আর একটি খুবই স্লোভাবে যাতে খুব বেশি কষ্ট না পায় কারণ শিশু আপনার সামনে যে রয়েছে তাকে আপনি শুধুমাত্র শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য তাকে আপনি এই যে শাসন করছেন অথবা আপনি তাকে শাস্তি প্রদান করছেন আগে আমরা বলেছি শাস্তির মানসিকতা নয় বরং আপনি তাকে শাসনের মানসিকতা আপনি তাকে তাকে আপনি শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন সেই মানসিকতা নিয়ে করতে হবে তিন নম্বর আল্লাহ ইয়ারফা দরিব জেরাবাহু লিয়ানকুলা সাউতা আলী আউদ এই যে এই এই ব্যক্তি তিনি এমনভাবে তার লাঠিকে উত্তোলন করবেন না যাতে তার ওই যে তার যে বগলের শুভ্রতা বা তার বগলটা দেখা যায় এইরকমভাবে তিনি করবেন না অতএব এরকম যদি করেন তাহলে শাস্তিটি অনেক বড় হবে অনেক কষ্টকর হবে এবং এই শিশু অনেক বেশি কষ্ট পাবে অতএব এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কি ব্যবহার করছি এবং কোন পদ্ধতি ব্যবহার করছি তিন নাম্বার যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে শরীরের কোন অংশে তাকে আপনি আঘাত করবেন মনে রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমরা তার তাকে শাস্তি প্রদান করতে গিয়ে আলওয়াজ ওয়াল ফার্জ ওয়াল রাস এগুলোকে অবশ্যই অবশ্যই আমাদের পরিহার করতে হবে তার মাথায় আঘাত করা যাবে না তার মুখে আঘাত করা যাবে না তার যে লজ্জাস্থান রয়েছে সেখানে আঘাত করা যাবে না কারণ এগুলো খুবই ভয়ঙ্কর জায়গা এতে সে কিন্তু ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে অতএব তার মাথা তার মুখ এবং তার যে পার্টিকুলার পার্সোনাল যে অর্গান এই জায়গায় কোনোভাবে আপনি আঘাত করতে পারবেন না এবং এই জন্যে এখানে আমরা দেখি যে ইমাম আবু হানিফা রহমুল্লাহ তিনি তার কাছে যখন এরকম একটি বিষয় নিয়ে আসা হলো তখন তিনি বললেন জুজু দরবাহা যে একজন ব্যক্তির কোনোভাবে জায়জ হবে না একজন শিশুর মাথায় আঘাত করা খুবই সাবধান শিশুর মাথায় আঘাত করা যেমন ইমাম আবু হানিফা বলছেন এটা জায়জ নেই এবং হজরত আলী রাজি আল্লাহতাম তিনি বলছেন যে তার কাছে যখন একজন মাতাল লোককে নিয়ে আসা হলো যে মদ খেয়েছে এবং আপনারা জানেন যে মদ পান করা এটা কিন্তু হদ এটি কিন্তু সে অপরাধ করেছে আল্লাহর শাস্তির তার উপর কোরআনের শাস্তি তার উপর বর্তিয়ে গিয়েছে কিন্তু তারপরও তিনি বলেছেন এদরেব ও আতিকুল্লা আদবিন হাক্কা ওয়াত্তাকিল ওয়াজহা ওয়াল মাদাকির যে তুমি তাকে আঘাত তুমি তাকে শাস্তি দাও কিন্তু মুখ এবং তার যে পার্সোনাল অর্গান পার্টিকুলার অর্গান সে অর্গান এবং তার মাথা এই সকল জায়গাগুলো তুমি অ্যাভয়েড করবে হয়তো আলী রাজি আল্লাহ বলতেন রাসুলাম বলেছেন ইদা দরবা হেদুকুম ফালিয়াত্তাকিল ওয়াজহা তোমাদের মধ্যে কেউ যদি কাউকে শাস্তি প্রদান করতে চায় বা শাসন করতে চায় তাহলে সে যাতে মুখকে অ্যাভয়েড করে অতএব মুখকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কোনো অবস্থায় আমরা যাতে মুখে শাস্তি তাকে প্রদান না করি শামসুদ্দিন আল ইল বানি তিনি বলছেন যে ওয়াইয়াকুনাফি গাইরি ওয়াজহিন ও মাকতালিন যে শাস্তি প্রদান করবে যদি কেউ তাকে শাস্তি দিতে হয় অথবা শাসন করতে হয় তাহলে সে মুখে করবে না এবং মাকতাল মাকতাল মানে হচ্ছে যেমন ধরুন এই যে গণ্ড গলা যেখানে আঘাত করলে সে মারা যাবে এরকম কোনো জায়গায় আঘাত করা যাবে না আলী এবনে আবি জুমলা রাহমহুল্লাহ তিনি বলছেন যে সুলাইমান এবনে সাদ তিনি তিনি আব্দুল মালিক এর দুই সন্তান সুলাইমান এবং আল ওয়ালিদ এই দুজনকে পড়াতেন এবং তাদেরকে মাঝে মাঝে তিনি শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে তিনি শাসন করতেন একবার আব্দুল মালিক খলিফাতুল মুসলিম তখনকার খলিফা আব্দুল মালিক উমাইয়া খলিফা আপনার জানার অত্যন্ত শক্তিশালী খলিফা তিনি তখন এই সুলাইমান এবং সাদকে লক্ষ্য করে বলেন ইয়া সুলাইমান লাতাদুরি বুজুহা বানিয়া আমার সন্তানদেরকে তুমি শাসন করো কোনো সমস্যা নেই তাদের মুখে শাসন করো না ওয়াকানাফি হলোকে সুলাইমান সিদ্ধা কারণ সুলাইমান খুবই একটু কঠোর প্রকৃতির লোক ছিলেন এখান থেকে আমরা যা বুঝতে পারলাম তা হচ্ছে যে আমাদেরকে শাসন করার ক্ষেত্রে মূলত দুহাত এবং দু পা এটি মূলত আমাদেরকে বেছে নেওয়া দরকার দু হাতে ধরুন হাতে আপনি ছোট্ট করে একটু আঘাত করলেন আমরা আগেই বলেছি যে শাসন কিন্তু আপনি কিন্তু শাস্তি প্রদান করছেন না এটি হচ্ছে তাহলে তৃতীয় মূলনীতির অধীনে আমরা এই কথাগুলো বললাম এবার চতুর্থ যে মূলনীতি তা হচ্ছে একজন শিশুকে যদি আপনি শাস্তি বা তাকে শাসন করতে হয় তাহলে অবশ্যই আপনি যখন রাগান্বিত অবস্থা তখন তাকে শাসন করবেন না কারণ রাগান্বিত অবস্থায় আপনার হিতাহিত জ্ঞান থাকবে না যে আপনি কি করছেন রাগান্বিত অবস্থায় শাসন করা আপনার জন্য বৈধ নয় রাসুল্লাহ ইসলামের কাছে যখন কোনো একজন ব্যক্তি এসে বলেন ইয়া রাসুল্লাহ আমাকে আপনি উপদেশ দিন রাসুল সালাম তিনবার বললেন লা তাগদাব তুমি রাগান্বিত হয়েও না তুমি রাগান্বিত হয়েও না তুমি রাগান্বিত হয়েও না ইমানদারদের ব্যাখ্যা দিতে গিয়ে সালাম বলেছেন ওয়াল আল্লাহ সুবহানত বলেছেন ওয়াল কাযুমিন আল গায়জ ওয়াল আনিন নাস যারা তাদের রো তাদের রাগ তাদের ক্রোধ তাদের ক্ষোভ এবং তাদের তাদের তাদের রাগান্বিত পরিস্থিতিকে তারা নিয়ন্ত্রণ করে ওয়াল আফিনা আনিন্নাস এবং যারা মানুষকে ক্ষমা করে দেয় অর্থাৎ মানুষকে ক্ষমা করে দেয়া রাগ অন্যের জন্য রাগকে সংবরণ করার যদি এতটা মর্যাদা আল্লাহ দৃষ্টিতে হয় তাহলে আপনার সন্তান আপনার শিশুদের ক্ষেত্রে আপনি রাগান্বিত হওয়াকে পরিহার করা পরিত্যাগ করা এটা কতটা মর্যাদাবান আল্লাহ সুবহানুমাতার কাছে হতে পারে আমরা রাগান্বিত হওয়ার অনেক কুফল দেখি যেমন আপনি যখন রাগান্বিত হন তখন আপনি আপনার যথে একেবারে যথেচ্ছা ব্যবহার করেন আপনার জিব্বাকে আপনি প্রচণ্ড গালিগালাজ বা তাকে বিভিন্ন ধরনের ধরনের ভৎসনা তিরস্কার ইত্যাদি আপনি করে থাকেন এই শিশুকে আপনি বিভিন্নভাবে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে থাকেন এগুলো কিন্তু সে আপনার কাছ থেকে শেখে এবং শেখে কিন্তু সে এগুলো এগুলো পরবর্তীতে সে ব্যবহার করতে থাকে এবং এই জন্যে আমরা দেখি যে কোনো একজন ব্যক্তি তিনি যদি তার সন্তানকে এই কথা বলেন আল কাবিসি তিনি তার রেসালা এই কথাটি বর্ণনা করেছেন তিনি বলেছেন কোনো একজন ব্যক্তি তার সন্তানকে বলল হে বানর এর চেয়ে জঘন্য আর কি হতে পারে তিনি তার আপন সন্তানকে তিনি বলছেন ইয়াবান হে বানর এটিকে ও ডানকে ওমানকে এটি কিন্তু খুবই ভয়ঙ্কর আর আমরা তো তার চেয়েও খারাপ কথাবার্তা আমাদের সন্তানদের উদ্দেশ্যে বলে থাকি রসুল্লাহ সাল আলী আসসালাম ইভেন যারা বিচারক তাদেরকে বলেছেন তোমরা রাগান্বিত অবস্থায় বিচার করো না হয়তো তোমর ইবনে আব্দুল আজিজ রহমহুল্লাহ তিনি তিনি একবার একজন মানুষকে শাস্তি প্রদান করার জন্য তিনি নির্দেশ প্রদান করলেন যখন শাস্তি তার উপর কায়েম করা হলো তখন তিনি বললেন যে উত্তরকু তাকে ছেড়ে দাও ফাকিল হুফিদালিক ফাকলা ওয়াজাদ তুফি নফসি আলিহে গাদাবান একজন ব্যক্তিকে নিয়ে আসা হলো তিনি অপরাধ করেছেন অমর আবন আব্দুল আজিজ রাহেমহল্লা তার সময়ে এবং তার উপর শাস্তি কায়েম করা হবে তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু তারপরেই অমর আবন আব্দুল আজিজ রাহেমুল্লাহ বলে তাকে ছেড়ে দাও লোকেরা বলো আর তাকে তোমরা শাস্তি দেওয়ার জন্য নিয়ে এসেছি তখন অমর আবন আবদুল আজিজ রাহেমুল্লাহ বললেন আমি তার উপর খুবই রাগান্বিত এখন রাগান্বিত অবস্থা তাকে শাস্তি দিলে হতে পারে আল্লাহ সুবাহানত কেয়ামতের দিন বলবেন তুমি তো রাগান্বিত অবস্থায় শাস্তি দিয়েছো অতএব ফাকেরি তু আন বাহু আনা গাদবান আমি রাগান্বিত অবস্থায় তাকে শাস্তি দিতে আমি খুবই অপছন্দ করছি এবং এই জন্যে তাকে অবশ্যই ছেড়ে দেওয়া হলো আবুল হাসান রাহেমুল্লাহ তিনি বলছেন যে একজন শিক্ষকের এই জন্য উচিত তিনি যখন রাগান্বিত তখন তিনি কোনোভাবেই শিশুদেরকে শাস্তি প্রদান করবেন না এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি পিতামাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মূলনীতিটি মনে রাখা দরকার প্রিয় দর্শক পঞ্চম যে মূলনীতি এই শিরোনামে শিশুদেরকে শাসনের শিরোনামে তা হচ্ছে যখন শিশুরা আল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করবে অথবা বাবা তুমি বাঁচাও মা তুমি আমাকে বাঁচাও মা ক্ষমা করে দাও ইত্যাদি শব্দগুলো যখন উল্লেখ উল্লেখ করবে উচ্চারণ করবে তখন বুঝতে হবে যে তারা তাদের অপরাধ রিয়েলাইজ করছে অথবা তারা কষ্ট পাচ্ছে আপনি তাকে শাস্তি প্রদান করছেন না আপনি তাকে শাসন করছেন তাকে আপনি শিষ্টাচার শিক্ষা দিতে চাচ্ছেন অতএব এখন এটি মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে সেই জন্যে সাথে সাথে আপনাকে কি করতে হবে তা স্টপ করে দিতে হবে শাস্তি প্রদান করা বা আপনি তাকে শাসন করে স্টপ করে দিতে হবে এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করছি যখন ধরুন আপনি দেখছেন যে কাউকে শিশুকে তখন সে বলল আল্লাহ এটা বলে সে ইয়ে করলো তখনই আপনি তাকে সাথে সাথে আপনি ছেড়ে দিতে হবে এটি আমরা রাসুল্লাহ সাল্লাহ আলহিসামকে বলতে শুনি রাসুলাম বলেছেন ইমাম তিরবিন্দ রহমুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে ইদা দরাবা যখন তোমাদের মধ্যে কেউ তোমাদের খাদেম তোমাদের কৃতদাস অথবা তোমাদের সন্তান শিশু এই যাই তোমাদের সেবা করছে তাদেরকে তোমাদের সেবকদেরকে যখন তোমরা শাসন করতে চা যাও শাস্তি প্রদান করো তখন যদি সে আল্লাহর নাম উচ্চারণ করে ফাদাকার আল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহ বলে উঠে তখন এরফাউ আইদিয়াকুম তখন তোমরা তোমাদের হাতগুলো উত্তরণ করো আর তাকে কোনোভাবে আঘাত করবে না এটি হচ্ছে প্রিয় দর্শক আমাদের আমাদের এই দৃষ্টিভঙ্গি এই মূলনীতি আমাদেরকে অবশ্যই অবশ্যই ইয়ে করতে হবে যদি আমরা শিশুদেরকে শাসন করার ক্ষেত্রে অব্যাহতভাবে শাসন করতে যাচ্ছি সে চিৎকার করছে তারপর আমরা তাকে শাসন করছি সে আমাদের কাছে ক্ষমা চাচ্ছে তারপরে শাসন করছি সে আল্লাহর নাম উচ্চারণ করছে তারপর শাসন শাসন করছি সে হয়তোবা আপনার বাসায় যেমন দাদিকে ডাকছে অথবা নানিকে ডাকছে অথবা দাদাকে ডাকছে নানাকে ডাকছে মামাকে ডাকছে চাচাকে ডাকছে এরকম ভাই বা বোনকে ডাকছে আপনি বুঝতেই পারছেন সে কিন্তু কষ্ট পাচ্ছে তারপরে যদি তাকে শাস্তি অব্যাহত রাখা হয় তাহলে এটা জারিমা এটা অপরাধ এটা অফেন্স এটা ক্রাইম এটা ক্রিমিনাল অফেন্স হতে পারে যে এই কারণে এই ব্যক্তি এই পিতা আল্লাহর কাছে জালিম হিসেবে সে লিখিত হয়ে যাবে আল্লাহ সব সুবাহানুয়াতালা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে এই প্রিয় সন্তানদেরকে আল্লাহর পক্ষ থেকে যারা আমানত আমাদের কাছে তাদেরকে সে তার সাথে তাদেরকে বড় করার তৌফিক আল্লাহ সব সুবাহানুয়াতালা আমাদেরকে দান করুন তো প্রিয় দর্শক আমরা আলোচনা শেষ করব এই টোটাল পর্বে আমরা যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সেগুলোকে শুধুমাত্র পয়েন্ট এবার আপনাদের কাছে বলে দিই আপনারা নিশ্চয়ই এগুলো লিখে রেখেছেন আবারও আপনাদেরকে অনুরোধ করছি যে এটা আপনারা নতুন করে লিখে রাখুন প্রয়োজনে তা হচ্ছে যে শিশুদেরকে শাসন করতেই হবে শাস্তি নয় শাসন করতে হবে দু নম্বর হচ্ছে এই শাসনের ক্ষেত্রে আমাদেরকে কতগুলো মূলনীতি আমরা তিনটি মূলনীতির কথা বলছি যে প্রথমত তাদেরকে শাসন করতে হবে এটিকে কোনোভাবে প্রত্যাখ্যান করা যাবে না দু নম্বর হচ্ছে তাদের শাসনের ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে তাদের বুদ্ধি বা তাদের জ্ঞান এখানে আমাদেরকে ম্যাথোডোলজি অবলম্বন করতে হবে যে দেখতে হবে সে কি জ্ঞানের অভাবে এটা করছে নাকি সে এই কাজটি কিভাবে করতে হয় এটা জানে না এই কারণে করছে নাকি সে অবাধ্য হওয়ার কারণে কারণে এটা করছে তিন ধরনের তিনটা ট্রিটমেন্ট অতএব তাকে আগে জ্ঞান প্রদান করা তাকে এক কাজটি দেখিয়ে দেওয়া কাজটি এভাবে করতে হয় এবং সর্বশেষ হচ্ছে সে যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুল অবাধ্য হওয়া এবং পিতামাতার অবাধ্য হওয়ার জন্য কাজ করে তখন তাকে আমরা করপোরাল পানিশমেন্ট অথবা তাকে শারীরিকভাবে তাকে শাসন করতে পারি এই শারীরিকভাবে শাসনের ক্ষেত্রে আমরা বলেছি যে প্রথমত হচ্ছে যে এটি ধীর স্থিরভাবে করতে হবে দুই নম্বর হচ্ছে এই ধীর স্থিরতার ক্ষেত্রে আমরা সেখানে যে মূলনীতিগুলো আলোচনা করেছিলাম প্রথম যে মূলনীতিটা হচ্ছে তাকে আগে লাঠি দেখানো দু নম্বর যে তার কানে একটু হালকা করে একটু একটু একটু একটু আপনি ধরেন ব্যথা দেয়া বা একটু শাস্তি দেয়া তাকে একটু বোঝানো যে আপনি তাকে শাস্তি দিতে বা তাকে শাসন করতে চাচ্ছেন তার প্রতি আপনি অসন্তুষ্ট তিন নম্বর হচ্ছে যে তাকে আপনি হয়তো বা শারীরিকভাবে তাকে শাসন করতে পারে শারীরিক শাসনের ক্ষেত্রে আমরা বলেছি যে দশ বছর আগে করা যাবে না তিনটির বেশি করা যাবে না এবং তিন নম্বরে আমরা বলেছি যে যেই যে ইয়ে দিয়ে আপনি তাকে তাকে শাসন শাসন করবেন যেই দণ্ড দিয়ে দণ্ডর কিছু বৈশিষ্ট্য রয়েছে আপনি কিভাবে তাকে শাসন করবেন তার কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং রয়েছে যে আপনি আপনি শরীরের কোন স্থানে তাকে শাস্তি প্রদান করবেন বা শাসন করবেন এই এরপর আমরা চতুর্থ যে মূলনীতির কথা বলেছি তা হচ্ছে রাগান্বিত অবস্থায় তাকে শাসন করা যাবে না এবং পঞ্চম মূলনীতি হচ্ছে যখন সে আল্লাহর নাম উচ্চারণ করে বা বাবা মা অথবা অন্য আত্মীয় স্বজনকে ডাকে এবং আপনার কাছে সে ক্ষমা চায় অথবা সে বলে যে এই অপরাধ আর কখনো করবো না তখন সাথে সাথে সেটি বন্ধ করে দিতে হবে আর নাহলে আপনি কিন্তু you are spoiling your own children আপনি আপনার নিজের সন্তানকে ধ্বংস করে দিচ্ছেন অথবা এই আলোচনা করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকের পর্ব এখানে শেষ করবো ইনশাল্লাহ আগামী পর্ব থেকে আমরা খুবই চমৎকার একটি বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আমাদের শিশুদের মাঝে ইসলামিক ব্যক্তিত্ব কীভাবে কিভাবে তৈরি করব খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিশ্চয়ই ইনশাআল্লাহ সেই আলোচনাগুলোতে আপনারা আমাদের সাথে জয়েন করবেন সে প্রত্যাশায় হায়দামা আইন্দি ওয়ালা আলম আইন্দাল্লাহ ও আখির উদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু